আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নয় নম্বর প্রশ্ন আমি মাঝে মধ্যে ফজর নামাজ একটু দেরি হয় আমি সৌদি আরব থাকি তো সূর্য উঠে যায় ওই সময় আমি নামাজ পড়ি আমার নামাজ কি হবে মাঝে মধ্যে নামাজে দেরি হয়ে যায় দুনিয়ার কাজে ডিউটিতে দেরি হয় না যারা প্রবাসী থাকেন সৌদি আরব তাদের দেখি ফজরের আগে ডিউটিতে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় গাড়ি রাস্তায় ধর্না দেয় দাঁড়িয়ে থাকে আল্লাহ তিনটা পয়সার জন্য জাগতে কোনো অসুবিধা নেই কারো কোনোদিন ফ্লাইট মিস হয় না রাত দুটা তিনটা যে কোনো সারা রাত জেগে বসে আছেন সেই ফ্লাইট ধরার জন্য কখন যেতে হবে আপনাকে জাগাবার কোনো লোক লাগে না তার মানে দুনিয়াকে দিনের ওপর সলাতের ওপর প্রাধান্য দিয়েছেন আর যারা দুনিয়াকে দুনিয়ার চাকরি বাকরি পয়সা রোজগারকে সলাতের উপর প্রাধান্য দেবে তাদের জন্য জান্নাত নেই পার্থিব জগৎকে যারা প্রাধান্য দিল অগ্রাধিকার দিল ফাইনাল জাহিম মাওয়া জেনে রাখা উচিত যে তাদের বাসস্থান হচ্ছে জাহান্না আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে এক নম্বরে আপনার সলা দুই নম্বরে চাকরি ডিউটি এক নম্বরে আল্লাহ রব্বুল ফরজ হক আদায় করা তারপর দুই নম্বরে দুনিয়ার কাজকর্ম করা রুজি রোজগার করা সুতরাং এটা একজন মুসলিমের জন্য মোটেই উচিত নয় যে সে বলবে যে আমার ফজরের নামাজ একটু দেরি হয় কেন দেরি হবে আপনি একটু আগে ওঠার জন্য আগেই শুয়ে যাবেন অ্যালার্ম লাগিয়ে রাখবেন কাউকে বলে রাখবেন আপনি দেশে আপনার স্ত্রী আছে তাকে বলবেন যে এই সময়টায় কল দিয়ে আমাকে জাগিয়ে দিবেন বহু তদবির আছে চেষ্টা যারা করবে তাদের জন্য যার মধ্যে এখলাস আছে যার পরকালের ভয় আছে যে হাসর মাঠে প্রথম পাঁচ অক্ট সলাপ সম্পর্কে জবাব দিতে হবে সে অবশ্যই এই এসব পদক্ষেপ নেবে এবং চেষ্টা রাখবে আর যে পরোয়া তার পরোয়া নেই জান্নাতে যেতে পারলেই বা কি আর না পারলেই বা কি জাহান নামে গেলেই বা কি তার তো জি তার বলা যাবে না যা ইচ্ছা তাই করতে পারে এজা আলম তাস্তাই ফাস আসে শেঠ এইরকম লোকের কোন ভয় নাই চিন্তা নেই লজ্জা নেই সুতরাং যা ইচ্ছা তাই করুন তারপরে বলছেন যে সৌদি আরব থাকেন সৌদি আরব থাকেন সৌভাগ্য আপনাকে আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়ে সৌদি আরবে থাকছেন বিনা ভিসায় ভিসা লাগে না কিচ্ছু লাগে না সোজা টান দিলেন মক্কার মদিনা জিয়ারা করে চলে আসলেন ওমরা করে চলে আসলেন যে কোনো সময় আপনি যেতে পারেন বাইরে থেকে লোকজন আসতে পারছেন না সৌদি আরব যারা আছেন ঠিকই মক্কামদিনে যেতে পারছেন যে কোনো সময় এত বড় নিয়ামত পাওয়ার পরে তৌহিদের দেশে আছেন সুন্নতের দেশে আছেন মাসাল্লাহ ইসলামিক পরিবেশ যদি পৃথিবীতে কোথাও থাকে তো সৌদি আরবে আছে আলহামদুলিল্লাহ যেটুকু আছে আলহামদুলিল্লাহ অনেক আছে আলহামদুলিল্লাহ এবং সারা পৃথিবীতে এর নজির কোথাও পাওয়া যাবে না পৃথিবীতে এমন কোন জমিন নেই যেই জমিন শিখ মুক্ত রয়েছে মাজার মুক্ত রয়েছে মূর্তি পূজা মুক্ত রয়েছে একমাত্র সৌদি আরব ছাড়া না এখানে মূর্তি পূজা আছে না মাজার পূজা আছে কবর পূজা আছে দুই রকমের শির্কের কোন শির্কে এদেশে নেই আলহামদুলিল্লাহ না এই দেশে কোন রকমের বিদাত আছে মিলাদ আছে আর কেয়াম আছে আর অন্যান্য বিদাত রয়েছে পীর মুরিদের বিদাত রয়েছে কিচ্ছু নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই দেশে থেকেও যদি আপনি পাঁচত্ব সলা ঠিক না করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে বা এইরকম যারা অসংখ্য প্রবাসী আছে যারা সৌদি আরবে থাকে হতভাগা এমনকি মক্কা মদিনায় থাকে হতভাগা আল্লাহ আকবর তাদের সম্পর্কে মাঝে মাঝে এ আজকে আমার মনে হয় আমা আল্লাহ বলতে চেয়েছেন অমান কানাফি হাজহি আমা কেউ যদি দুনিয়াতে অন্ধ হয়ে থেকে যায় সঠিক দিন পালন না করে ফহফিল আখেরাতে আমা তাহলে পরকালে হাসর মাঠে সে অন্ধ হয়ে উঠবে অন্ধ হয়ে রাস্তা খুঁজে পাবে না জান্নাতের সামনে অন্ধকার আচ্ছন্ন থাকবে জি আলো পাবে না যদি পাবে না ওমান খানাফি হাজি আমা ফহফিল আখের রাস্তা হারিয়ে দেবে জান্নাতের এই আয়াতটাকে আমি এভাবেও ফিট করি যে যেই ব্যক্তি সৌদি আরবে থাকা সত্ত্বেও আন্ধা হয়ে থেকে গেল সে তহির ঠিক করতে পারলো না সে সন্ন্যত ঠিক করতে পারলো না সে শির বিধাতকে চিনতে পারলো না শির মুক্ত হইতে পারলো না পাঁচ অক্ত নামাজি হতে পারল না যেই ব্যক্তি কাবিরা গোনা থেকে মুক্ত হইতে পারলো না যেই ব্যক্তি ফরজ অজবের হেফাজত করতে শিখল না সৌদি আরবের থেকে ফহফিল আখেরাতে আমা সেই ব্যক্তি ভারতে গিয়ে বাংলাদেশে গিয়ে সারা পৃথিবীর যে কোনো দেশে চলে যাক সেখানে সারা জীবন আন্ধাই থেকে যাবে হেদায়ত নসিব হবে না যার সৌদি আরবে হেদায়ত নসিব হয়নি তার অন্য দেশে গিয়ে হেদায়ত নসিব হওয়াটা বিরল ব্যাপার যদি কোথাও হয়ে থাকে কোনো ব্যক্তির তাহলে আরো বেশি আল্লাহ শুক্রিয়া দেখো আল্লাহ তুমি কত রহম করেছো আল্লাহ আমি সঠিক বিষয়টা সৌদি আরবে বুঝতে পারিনি আমি সৌদি আরবে থেকেছি তারপরে আমি এই রকমের দিন শেখার ক্ষেত্রে আগ্রহ হয়নি কিন্তু অন্য দেশে যাওয়ার পর আমার এই চেতনা জেগেছে আল্লাহ আরো বেশি সুক্রিয়া আদায় করবেন কিন্তু এইরকম লোক পাওয়া বড়ই মুশকিল রয়েছে এইরকম অনুকূল পরিবেশে ভালো ইসলামিক পরিবেশে থেকে যদি হেদায়ত নসিব না হয় পাঁচত্ব নামাজি না হইতে পারেন তো বাংলাদেশে গিয়ে ভারতে গিয়ে কি গড়ার ডিম আপনি মুসলিম হবেন আল্লাহ রবুল আলম যেন সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন প্রতিটি মুসলিমকে আর প্রতিটি মানুষকে আল্লাহ যেন হেদায়ত নসিব করেন সবাইকে জান্নাতের পথে চলার আল্লাহ তৌফিক দান করেন